the solution for humanity. السلام عليكم ورحمة الله وبركاته أحمد الله حمد الشاكرين وأسلي وأسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين وبعد কাছের এবং দূরের অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা সালাম এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের এই কোরআন কেন্দ্রিক বিশেষ আয়োজন আসুন আমরা কোরআন পড়ি আসুন আমরা কোরআন বুঝি আসুন কোরআন দিয়ে আমরা জীবন গড়ি আসুন কোরআনের রঙ্গে রঙ্গিন হই কোরআনের মাধ্যমে নিজেরা বদলে যায় বদলে দেই সারা পৃথিবীকে আমাদের আজকের আলোচনার বিষয় হলো নিজেদের দৃষ্টিকে নিম্নগামী করে রাখা লোয়ারিং দ্য গেজ যাকে ইংরেজিতে বলা হয় দৃষ্টিকে নিচের দিকে কেন রাখতে হবে এই ব্যাপারে আর নিজেদের লজ্জাস্থানকে কিভাবে হেফাজত করতে হবে এই ব্যাপারে আমাদের আলোচনা শুধু মহিলাদের জন্য নয় বা শুধু পুরুষের জন্য নয় সবার জন্য নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য ইকুয়ালি এটা প্রযোজ্য সমানভাবে প্রযোজ্য এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিনের হেদায়াত আমাদের আলোচনা শুরু হচ্ছে ৩০ নম্বর আয়াত থেকে আউজুবিল্লাহিমিনা শৈতানির রাজিম بسم الله الرحمن الرحيم قل للمؤمنات يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون এরশাদ হচ্ছে হে নবী আপনি মমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে রাখে আর তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে আর এটাই তাদের জন্য অতি পবিত্র নিশ্চয়ই আল্লাহ তারা যেসব কাজ করে এ ব্যাপারে খবর রাখেন وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن আর মুমিন মহিলাদেরকে বলবে ফিমেলদেরকে বলবে ইয়াগুদুদুনা মিন আবসারিহিন্না তারাও যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে রাখে এমন না যে পুরুষরা মহিলাদেরকে দেখতে পারবে না মহিলারা যত খুশি বেড়ার ফাঁকা দিয়ে পুরুষদের গেলে দেখতেই থাকবে দেখতেই থাকবে রাস্তাঘাটে সবখানে no that's not the case কি করতে হবে তারাও যেন তারা তাদের দৃষ্টিকে নিম্নগামী করে রাখে আর তারা যেন মহিলারাও তাদের মডেস্টিকে যেন গার্ড করে তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে ولا يبدين زينتهن إلا ما ظهر منها আর তারা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না শুধুমাত্র অতটুকুন করবে যা এমনিই প্রকাশ হয়ে পড়ে আর তারা তাদের বক্ষ দেশকে তারা তা চাদর দিয়ে খেমার দিয়ে তারা যেন ঢেকে রাখে ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن আর তারা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না শুধুমাত্র তারা প্রকাশ করতে পারবে তাদের নিজেদের স্বামীদের কাছে অথবা নিজেদের বাবাদের কাছে অথবা স্বামীদের বাবা নিজের শ্বশুরের কাছে অথবা তাদের নিজেদের ছেলেরা অথবা তাদের নিজেদের ভাইদের সামনে অথবা তাদের ভ্রাতুষ্পুত্র যারা আছে ভাইদের সন্তান যারা আছে তাদের সামনে অথবা তাদের বোনদের ছেলে মেয়ে যারা আছে তাদের সামনে অথবা নিজেদের কাজের যে সমস্ত মহিলারা আছে তাদের সামনে অথবা নিজেদের দাস দোষীদের কাছে التابعين غير أولي الإربة من الرجال অথবা এমন সব পুরুষ যাদের মধ্যে পুরুষত্ব বলতে কিছু নাই কোনো কারণে তারা পুরুষ নয় এ সম্পর্কে তারা সচেতন নয় এরকম যদি হয় আবিত্তিফলিল্লাদিন অথবা এমন ছোট বাচ্চাদের সামনে তারা প্রকাশ করতে পারবে যারা মহিলাদের গোপন বিষয় সম্পর্কে এখনো পর্যন্ত খবর রাখে না এমনও নেচে নেচে হাঁটবে না যাতে করে তারা কিভাবে তাদের বিউটিকে সৌন্দর্যকে গোপন করেছে ওইটা যেন মানুষকে জানানোর জন্য কোনো কৌশলও তারা করবে না وتوبوا إلى الله جميعا أيها المؤمنون হে মুমিনরা নারী পুরুষ নির্বিশেষে সবাই আল্লাহর কাছে তওবা করো লাআল্লাকুম তুফলিহুন তাহলে তোমরা আশা করা যায় সফল কাম হবে এসে গেল হেজাবের আয়াত এসে গেল আমাদের নিজেদের চোখকে হেফাজতের আয়াত আমাদের সমাজে আমরা আমাদের চোখকে হেফাজত করি না কোনো খারাপ জিনিস দেখলে পরে তার দিকে আরও বেশি বেশি করে নজর দেই আর যখন মানুষকে বলা হয় যে এক নজর দেখা যাবে নজর এত লম্বা হয়ে যায় পাঁচ মিনিটের নজর আল্লাহ তালার সঙ্গে ফাঁকিবাজি করে তো বাঁচা যাবে না আল্লাহ রব্বুল আলমিন ঠিকই জানেন আর আমাদের এই নজরকে আমাদের এই চোখকে নিম্নগামী রাখতে হবে দৃষ্টিশক্তিকে নিম্নগামী রাখতে হবে এই জন্য এটা শুধুমাত্র পুরুষের নয় মহিলাদেরও পুরুষরা মহিলাদের দিকে নজর গেলে নজরকে ফিরিয়ে আনবেন নজরকে নিম্নগামী করে রাখবেন সমানভাবে মহিলারা যদি পুরুষের দিকে তাদের নজর যায় তাহলে তারা তাদের নজরকে তাদের তাদের চোখকে নিম্নগামী করে রাখবেন কারণ চোখেরই সব কিছু চোখের মধ্যেই সব কিছু আল্লাহ রব্বুল্লা আলমিন রেখে দিয়েছেন আমরা সাধারণত যারা ইসলামকে মানি অনেক সময় আমরা জানি ভাইয়েরা মোটামুটিভাবে তারা তাদের চোখকে হেফাজত করার চেষ্টা করেন কিন্তু বোনদের মধ্যে এই ব্যাপারে অনেক নেগলেজেন্সি দেখা যায় তারা মনে করেন যে তারা ই করতে পারবেন দেখতে পারবেন পুরুষকে যত খুশি এটা ঠিক নয় কারণ এই যে যে কারণে আল্লাহ রব্বুল্লা আলমিন দেখাটাকে নিষেধ করেছেন এই ডিজায়ার এই খাহেসাতে নফসানির চাহিদা নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য সমান আপনারা নিশ্চয়ই হাদিসের কথা শুনেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে এক অন্ধ সাহাবি ছিলেন এবং আল্লাহ রসুলের স্ত্রীরা খোলামেলাভাবে সেখানে আসছিলেন আল্লাহ রসুল তাদেরকে নিষেধ করলেন তারা বললেন যে ইয়া রসুল আল্লাহ উনি তো অন্ধ উনি তো আমাদেরকে দেখতে পাবেন না তখন আল্লাহ রসুল বললেন তোমরা দুইজন কি অন্ধ নাকি দেখেছেন অন্ধ মানুষ না হয় তাদেরকে দেখতে পাবে না কিন্তু তোমরা দুজন কি অন্ধ না ওনারা দুজন তো অন্ধ ছিলেন না তাহলে আল্লাহ রসুলের হাদিস দিয়ে বোঝা যায় যে মহিলারাও পুরুষদেরকে সমানভাবে দেখতে পারবে না নজর একবার গেলে পরে তারা তাদের নজরকে ফিরিয়ে নিবে পুনরায় যদি আবার তারা নজর দেয় এই নজরের কারণে তারা গুণাহাগার হবে এজন্য মহিলাদেরকে আল্লাহ রব্বুল্লা আলমিন হুকুম দিয়েছেন পুরুষদেরকে হুকুম দেওয়ার পরে প্রথম আয়াতে পুরুষদেরকে বলা হয়েছে কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম হে নবী মমিনদেরকে বলে দিন পুরুষেরা তাদের নজরকে নিম্নগামী করে রাখবে এর পরের আয়াতের শুরুতেই ওয়াকুল্লিল আর মহিলাদেরকেও বলে দিতে হবে তারাও যেন নজরকে নিম্নগামী করে রাখে আমরা সবাই আমরা মানুষ মানুষের মধ্যে চাহিদা আছে মানুষের মধ্যে জৈবিক চাহিদা আছে চাহিদার কারণে আমাদের নজরের কারণে আমাদের মধ্যে এই চাহিদার ইচ্ছা এসে যেতে পারে এবং সেজন্য আমরা হয়তো কোনো খারাপ কাজে লিপ্ত হতে পারি এজন্য আমাদের নজরকে আমরা নিম্নগামী করে রাখতে হবে শুধুমাত্র ক্ষেত্রেই নয় যে নারী আর পুরুষ যে কোনো খারাপ জিনিস থেকে হারাম জিনিস থেকে হারাম জিনিস দেখা থেকে আমাদের নজরকে আমরা হেফাজত করতে হবে আমরা যদি আমাদের নজরকে হেফাজত করতে পারি হারাম দেখা থেকে তাহলে নজর হেফাজতে থাকলো আমরা মুবারক হব আমাদের সৌভাগ্য হবে আর যদি আমরা দেখতে থাকি আমরা গুনাহাগার হয়ে যাব চোখের গুনায় আমরা জর্জরিত হয়ে যাব আলী রাজি আল্লাহ তালহকে আল্লাহর রসুল বলেছিলেন আলী প্রথম নজর আল্লাহ তোমাকে মাফ করবেন কিন্তু তোমার বিপক্ষে চলে যাবে দ্বিতীয় নজর এজন্য আমরা রাস্তাঘাটে যখন চলি এয়ারপোর্টে যখন যাই মানুষের বাড়িতে যাই বিয়ে শাদির ফাংশনে যাই অথবা সামাজিক কোনো অনুষ্ঠানে আমরা গিয়ে হাজির হই যে অবস্থাতে যেখানেই আমরা যেভাবেই যাই না কেন সেখানে গিয়ে যেন আমরা একবার যদি আমাদের নজর কোনো খারাপ জিনিসের উপরে পড়ে দ্বিতীয়বার আমাদের জন্য নজর করাটা জায়েজ হয় না এটা আল্লাহ রব্বুল আলমিন জায়েজ করেন নাই এই যে আপনি আপনার চোখকে হেফাজত করলেন এই চোখকে আল্লাহ রবুল আলমিন দীর্ঘজীবী করবেন এই চোখ দিয়ে আপনাকে জান্নাতের নাজ নিয়ামত দেখার মতন সুযোগ আল্লাহ রবুল আলমিন করে দিবেন এই চোখের মালিক তো আল্লাহ আল্লাহ তালা সুন্দর দুটো চোখ আপনাকে দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন এই চোখের মালিক কত মানুষকে আল্লাহ অন্ধ করেছেন আপনাকে তো অন্ধ করেন নাই আল্লাহ চোখে দেখার সুযোগ করে দিয়েছেন কাজেই চোখ দিয়ে হালাল জিনিসকে দেখুন চোখ দিয়ে যা জিনিসকে দেখা যায় তাই দেখুন অন্য কোনো হারাম জিনিসের দিকে নজর করে আপনার চোখকে কলুষিত আপনি যেন করবেন না এটা পুরুষের জন্য যেমন প্রযোজ্য নারীর জন্য অনুরূপভাবে প্রযোজ্য দ্বিতীয়ত এই আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ নারী এবং পুরুষের উভয়কে বলছেন তাদের মডেস্টিকে তারা যেন পাহারা দেয় তাদের লজ্জাস্থানকে তারা যেন হেফাজত করে এটা পুরুষের জন্য যেমন ইম্পর্টেন্ট মহিলাদের জন্য তেমন ইম্পর্টেন্ট আমরা এই ব্যাপারে কথা বলবো তার আগে আমাদেরকে ছোট্ট একটা খানিক্ষণের বিরতিতে যেতে হচ্ছে আপনারা ইনশাল্লাহ টেলিভিশনের পর্দার সামনেই থাকবেন বিরতির পরে আবারও দেখা হবে আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত যা মানুষকে আখেরাতমুখী করে আল্লাহ তালা চান মানুষ যেন আখেরাতে প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায় যা পার্থিব লোভকে হ্রাস করে বেশি বেশি পাওয়ার নেশা বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে ফেলবে যা দিন ও দুনিয়াবি পরীক্ষায় সফলতা দান করে আল্লাহ তালা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন সম্পদ নিয়ে পরীক্ষা করেন অনুপ্রাণিত করে আমি পুরো সময় পুরো এনার্জি পুরো চিন্তা পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম কোনটা অর্জন করার জন্য জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ প্রতি রবিবার মঙ্গলবার রোব শুক্রবার রাত দশটায় বাংলাদেশে আর রাত সাড়ে নটায় ভারতে পিস টিভি বাংলায় নবীজি মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামের আবু হুরায়রা রাজি আল্লাহু আনহু হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহু আলহ্লাম একতা জিজ্ঞেস করেন তোমরা কি জানো গিবত কি তারা বললেন আল্লাহ এবং তার রসুল সাল্লাহু আলহিসাল্লামই অধিক জানেন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 আর একজনের সাথে শারীরিক সম্পর্ক হওয়াটা জায়েজ হয় হালাল হয় that the only halal way of having relation between male and female any other kind of relation is haram haram haram ইস হারাম এটা জায়জ না এটা অ্যালাউড নাই আল্লাহ তালা অ্যালাউ করেন নাই রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এটাকে অ্যালাউ করেন নাই এখন মহিলারা যেমন ভাবে তাদের মডেস্টিকে তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে পুরুষরাও ইকুয়াললি করবে আনফর্চুনেটলি এই ক্ষেত্রে এমনকি প্র্যাকটিসিং ব্রাদার সিস্টারদের মধ্যেও দেখা যায় যারা ইসলামকে মানে মহিলারা অধিকাংশ ক্ষেত্রে তাদের মডেস্টিকে তারা ঠিক রাখেন ভালো ফ্যামিলিগুলোতে কিন্তু ছেলেগুলো বড় বজ্জাত আল্লাহ ওদেরকে হেদায়ত করুক কারণ ছেলেগুলোর তো দায় দায়িত্ব নাই সে মনে করে যে আমার তো কোনো অসুবিধা নেই আমি তো ধরা পড়ার সম্ভাবনা কম মেয়েটা ধরা পড়ে যাবে এই ভয় অনেক সময় সে কোনো খারাপ কাজে লিপ্ত হয় না কিন্তু ছেলেটা মনে করে যে আমি তো ফ্রি কারণ আমার তো ধরা পড়ার কোনো পথ নাই আমি গেলাম আর ফেললাম আর চলে এলাম কাজে আমি ধরা পড়বো না কিন্তু আল্লাহর কাছে তো ধরা পড়তে হবে আপনি চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন যে আপনি নিজের জীবনে নিজে কত খেয়ানত করেছেন এবং নিজের লজ্জাস্থানকে কতভাবে আপনি অপব্যবহার করেছেন এবং আল্লাহ তা আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহ যদি ধরে বসেন আমাদের কোনো উপায় থাকবে না আসুন আল্লাহর কাছে আমরা খালেজ দিলে তবা করি এবং আমরা অ্যাবিউজকে বন্ধ করি এরকম মিস ইউজকে বন্ধ করি অপব্যবহারকে বন্ধ করি আল্লাহ যেখানে হালাল করেছেন যেখানে জায়েজ করেছেন তার বাহিরে ব্যবহার বন্ধ করতে হবে আর সেজন্যই আমরা ওই হাদিসের কথা সবাই জানি যে হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন যেই ব্যক্তি নারী অথবা পুরুষ আমাকে দুটো জিনিসের গ্রান্টি দিতে পারবে আমি তাকে জান্নাতের গ্রান্টি দিতে পারি মাইয়াদ মানলি মা জান্না যেই ব্যক্তি আমাকে দুটো জেনাসির গ্রান্টি দিবে সে হেফাজত করবে সে নারী হোক বা পুরুষ হোক আমি তাকে জান্নাতের গ্রান্টি দেই মা বাইনা হে তার দুই ঠোঁটের মাঝখানে যে জিব্বা আছে জিব্বাকে যে কন্ট্রোল করতে পারবে অমা বাইনা হে তার দুই পায়ের মাঝখানে যেই প্রাইভেট পার্ট আছে যে লজ্জাস্থান আছে এর গ্রান্ট যে দিতে পারবে আদমান লাহু বিল জান্ন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের গ্রান্টি দিয়ে দেই সুবহানাল্লাহ আমাদের অনেকেরই কমতি আছে বিশেষ করে যুবক বয়সে মানুষ যৌবনের তাড়নায় পড়ে অনেকেই অনেক খেয়ানত করে বসে এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই আয়াতে প্যারালাল বলে যাচ্ছেন পুরুষদেরকে বলছেন ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম আর মহিলাদেরকে বলছেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না এটা খুবই ইম্পর্টেন্ট খুবই জরুরি ব্যক্তিগত জীবনে এটা খুবই ইম্পর্টেন্ট এরপরে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন যে এটা তাদের জন্য উত্তম যদি তারা বোঝে এরপরে নারী এবং পুরুষের ইকুয়াল দুটো হুকুম বলা হয়ে গেল একটা হলো যে তারা তাদের নজরকে তারা নিম্নগামী করে রাখবে গেজকে লো করে রাখবে এবং দ্বিতীয়ত তারা লজ্জাস্থানের হেফাজত করবে নারী পুরুষের জন্য হুকুম সমান ছিল এখন আমার মাদের জন্য আমার বোনদের জন্য আল্লাহ রাবুল্লা আলমিন এক্সট্রা আর একটা হুকুম বর্ণনা করছেন আর সেটা এভাবে আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন ولا يبدين زينتهن إلا ما ظهر منها যারা মহিলারা তারা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না শুধু প্রকাশ করবে এতটুকু যা বিনা ইচ্ছায় প্রকাশিত হয়ে পড়ে ইল্লা মা জহারা মিনহা ইল্লা মা জহারা মিনহা বলতে কি বোঝানো হয়েছে ওলামায় ক্রাম বলেছেন মুখমন্ডল এতটুকু হাতের এই পর্যন্ত রিস্ট পর্যন্ত কবজি পর্যন্ত এই অংশ ছাড়া মহিলাদের বাকি সব অংশ তাদের আওরাতের মধ্যে সাথরুল আওরা তাদেরকে করতে হবে ঢেকে রাখতে হবে কাজেই অংশ যদি কোনো সময় প্রকাশিত হয়ে পড়ে তাহলে অসুবিধা নেই অথবা সাজগোজ করেছে শালীনভাবেই কোনোভাবে এরপরে উপর থেকে কেউ দেখলো এরকম যদি হয় তাতে অসুবিধা নেই তবে মুখ ঢাকা না ঢাকার ব্যাপারে ওলামা একরামের পক্ষে বিপক্ষে মতামত আছে তবে যারা ওলামা একরামের মতামত হলো হ্যাঁ বিভিন্ন দেশে বিভিন্ন এরিয়াতে মাসালা ভিন্ন ভিন্ন হতে পারে তবে মুখ ঢেকে রাখাটাই উত্তম মুখ ঢেকে যারা রাখেন তারাই ভালো অবস্থানে আছেন আনলেস এখন মনে করেন ইউরোপ আমেরিকাতে সমস্যা হয়েছে বিভিন্ন সিকিউরিটি ইস্যুজ এসেছে এবং বিভিন্ন জায়গায় জায়গায় মুখ ঢেকে রাখার অনুমতি পাওয়া যায় না ফ্রান্সের কথা আমরা জানি যেখানে নেকাবকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেখানে আমাদের সেখানে কিছু করার থাকে না জোর করা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারি কিন্তু মুসলমানের যেসব দেশে এই নিয়ম মানতে কোনো অসুবিধা নেই সেখানে ইচ্ছা করে জোর করে মুখ খুলে মানুষকে দেখানো এটার তো প্রয়োজন নেই হ্যাঁ বিভিন্ন নর্মাল ইউনিভার্সিটিতে আমাদের বোনরা যারা যান তাদের জন্য অনেক সময় মুখ খুলে রাখার প্রয়োজন হয় আমরা এটার বিরোধিতা করি না কিন্তু মুসলিম কমিউনিটিতে আপনি বসবাস করে সেখানে আপনি যদি মুসলমানদের মধ্যে থাকেন সেখানে তো আপনার মুখ সবাইকে দেখানোর প্রয়োজন নাই আপনি যখন এহরামে করবেন হ্যাঁ এহরামের সময় আপনি মুখ খুলে রাখতে হবে তারপরেও তো আল্লাহ রসুলের স্ত্রীরা কি করেছেন যখন মানুষের ভিড় এসেছে তখন তারা মুখ ঢেকেছেন তাহলে এই যে হেজাবের যেই প্রথা আল্লাহ রবুল্লা আলমিন এখানে বলছেন হেজাবের নিয়ম আমাদের মায়েরা বোনরা যদি হেজাব মেনে চলতেন পর্দা করে চলতেন তাহলে কোনো বোনের গায়ে অ্যাসিড পড়তো না এভাবে কোনো এভাবে ধর্ষণ করা হয় কত মানুষকে দৈনিক ধর্ষণ করা হচ্ছে ধর্ষণ করে মেরে ফেলা হয় গণধর্ষণের ঘটনা ঘটে শুনলে গা শিহরিয়ে ওঠে কারণ হলো মা বোনরা এমনভাবে সাজেন খালি এটুক বলতে বাকি থাকে যে আমার পরে এসে হামলা করে পড়ো নাউজবিল্লা এছাড়া এমনভাবে সাজবে যে ক্রেজি পাগল ধরনের ছেলে ফেলে মাথা নষ্ট যারা আছে যুবক তাদের মাথা ঠিক থাকে না তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে গিয়ে হামলা করে বসে তখন দুর্ঘটনা ঘটে এরকম কোনো শোনা যায় না ইতিহাসে যেই মেয়েটা হেজাব পরে চলে মাথা স্কার পরে চলে তার উপরে হামলা হয়েছে গ্রামে গঞ্জে শহরে বন্দরে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মেয়েরা আত্মহত্যা করছে মুসলিম হিন্দু নির্বিশেষে এই দুর্ঘটনা ঘটেই যাচ্ছে কলকাতাতে হচ্ছে দিল্লিতে হচ্ছে দেশে বিদেশে সব জায়গায় হচ্ছে হবেই তো আল্লাহর নিয়মকে না মানলে এরকম আমাদেরকে পোহাতে হবে আমাদেরকে কষ্ট পেতে হবে কাজেই এই যে পর্দার নিয়ম আল্লাহ সুবহান হুয়া তালা দিয়েছেন এই নিয়ম যদি আমার মায়েরা মানেন বোনরা মানেন এমন কি যারা মুসলিম নয় তারাও যদি হেড স্কার্প পরে সভ্য একজন মেষ যেই মেয়ে মডেস থাকতে চায় ভালো থাকতে চায় সে যদি হেড স্কার্পটা পরে সে কিন্তু সম্মানিত হবে শুধুমাত্র এক্সেপশন হলো যেখানে যাদের সামনে পর্দা করার প্রয়োজন হবে না এরা কারা কারা নিজেদের স্বামীরা নিজেদের বাবারা নিজেদের ভাইরা নিজেদের ভাইয়ের ছেলেরা বোনের ছেলেরা নিজেদের মহিলারা অথবা এমন বাচ্চা ছেলে যারা মহিলাদের গোপন বিষয় সম্পর্কে এখনো পর্যন্ত জানে নাই এরকম যারা তাদের ব্যাপারে ভিন্ন কিন্তু তাদেরকে শালীন হয়ে চলতে হবে অনেকে প্রশ্ন করবেন আমরা যখন ঘরে থাকি আমাদের বড় বয়স্ক ছেলে মেয়ে আছে অন্যরা আছে আমরা কি মাথার কাপড় টাপড় খুলে সবসময় চলতে পারবো উচিত না এটা আপনি ঘরেও যখন থাকেন আপনি যদি ওড়না মাথায় দিয়ে থাকেন আপনার জন্য ভালো বাচ্চারা যদি একেবারে ছোট হয় এবং এ সম্পর্কে কিছু জানে না আপনি যদি এরপরেও যদি আপনার মাথার স্কার্ফ স্কার্ফ বলে ওড়না টোড়না খুলে আপনি থাকেন তাতে হয়তো অসুবিধা নেই কিন্তু এরকম অভ্যাস হয়ে যাওয়া উচিত নয় কিন্তু যখন আপনার ছেলেমেয়েরা বড় হয়ে যায় আপনার ছেলেটা বড় হয়েছে বয়স হয়েছে বালেগ হয়েছে মেয়ে বড় হয়েছে আপনি মা আপনার উচিত হলো যে আপনি আপনার মাথাকে ঢেকে রাখার চেষ্টা করবেন তাদের সামনে এবং আপনি আপনার বক্ষদেশকে আপনি প্রোটেক্ট করবেন এটা আপনার করা উচিত এটা যদি আপনি করেন তাহলে শালীনতা আপনার মেয়ে আপনার থেকে শিখবে ছেলেও আপনার থেকে শিখবে আর মেয়ে যখন বউ হবে তখন সে তার বাড়িতে গিয়েও এটাকে মেনটেন করবে সম্মানিত দর্শক ভাই বোনেরা নজরটাকে নিম্নগামী করে রাখতে হবে লোয়ারিং দ্য গেজ আমাদেরকে করতে হবে আমাদের লজ্জাস্থানের হেফাজত আমাদেরকে করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আমানত দিয়েছেন আমানতের খেয়ানত করলে চলবে না আমাদের প্রাইভেট পার্টের হেফাজত আমাদেরকে করতে হবে তাহলে জান্নাতের গ্রান্টি আল্লাহ রসুলের থেকে আমরা পেয়েছি অলরেডি আর আমাদের মা বোনদেরকে তাদের হেজাব মেনটেন করে চলতে হবে আপনি এটা বলতে পারেন যে মুখ ঢাকার ব্যাপারে পক্ষে বিপক্ষে কথা থাকতে পারে কিন্তু হেডস্কাপ ব্যবহার করার ব্যাপারে তো কোনো কথা নাই আমরা আসুন সব মা বোনরা হেডস্কাপ ব্যবহার করি মুসলিম হই আর নন মুসলিম হই আমরা সম্মান পাব ভালো জীবন আমাদের হবে আমাদের উপরে আর হামলা হবে না আর মায়েদেরকে বন্ধুর উপরে এসিড আর নিক্ষেপ করা হবে না সমাজে মা বোনরা ইজ্জতের সঙ্গে থাকবেন আমার মা বোনদের ইজ্জত বাড়ুক আমাদের ভাইদের ইজ্জত বাড়ুক আর ইজ্জতের সঙ্গে আমরা এই সমাজে বসবাস করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত করছে সবার অধিকার রক্ষা মানুষের হক যদি আত্মসাত করে নষ্ট করে থাকে সেটা আল্লাহ তালা মাফ করবেন না যাতে আছে সব মানুষের জন্য সম্মান তার চরিত্রের ব্যাপারে যদি আঘাত করে কোনো কথা বলে এবং প্রচার করে এটাও এক ধরনের অনেক বড় জুলুম শেখ আব্দুল কাইম যে সত্যিকার মুমিন যারা তারা তাদের জীবনে সময়কে নষ্ট করে না যা শেখায় প্রকৃত ভালো ব্যবহার আমার দুনিয়াবি কাজ করব আমার দুনিয়াবি কিছু দায় দায়িত্ব আছে সেগুলো পালন করবো দিনই দায়ী দায়িত্ব কি আছে এগুলো পালন করবে সেগুলো পালন করবে যা অপছন্দ করে মানবতার উপরে অত্যাচার কি আছে জানতে হলে দেখুন ইসলামে অধিকারের আদেশ প্রতি বুধবার রাত সাড়ে আটটায় বাংলাদেশে ও রাত আটটায় ভারতে পিস টিভি বাংলায় dialogue dialogue Dialogue. Discussion. Discussion. Debate. Debate. Debate. Rebuttal. Rebuttal. Conclusion. Conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় বাংলাদেশে ও রাত সাড়ে আটটায় ভারতে বিস টিভি বাংলায়